السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সোনালী শিশু অনুষ্ঠানের গত পর্বেও আলোচনা করেছিলাম যে আমাদের শিশুদের জন্য আমরা যাদেরকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নির্বাচন করতে চাই তাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকা দরকার তারা কারা দু নম্বর হচ্ছে আমরা যে প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করাতে চাই সেই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কি থাকা দরকার যে প্রতিষ্ঠানে তারা যাবে যেখানে যে এনভায়রনমেন্টে তারা দীর্ঘ সময় কাটাবে সেখানে আমাদের কি কি দেখার বিষয় রয়েছে মনে রাখতে হবে যে আমাদের শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক বা শিক্ষিকার অধীনে যেই পরিমাণ সময় কাটায় তারা কিন্তু তার চেয়ে অনেক কম সময় আমাদের সাথে কাটায় এটি কীভাবে বলছি মানে হচ্ছে সেখানে যত যত রেগুলারসলি যত ইন্টেন্সিভলি তাদের সাথে তাদের সময়টি কাটায় ধরুন আপনি যদি তিন চার পাঁচ ছয় ঘন্টা বলেন এভরিডে তাহলে এই ছয় ঘন্টা কিন্তু আমরা কিন্তু আমাদের শিশুদেরকে এভাবে প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা এক দুই ঘন্টা এত নিরবিচ্ছিন্নভাবে রিলেন্টলেসলি ইন্টেন্সিভলি তাদেরকে আমরা প্রদান করি না হতে পারে যে আমরা অন্য কোনো কাজের ব্যস্ততায় তাদের সাথে কথা বলছি আমরা ভিন্ন কাজ করছি তারা অন্য কাজ করছে এর মাধ্যমে তাদের অথবা বাকি সময় তারা ঘুমিয়ে থাকে বাকি সময় তারা খায় অন্য সময় তারা টয়লেট ইউজ করে তারা গোসল করে এই তারা ঘুমায় ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে রয়েছে তো তারা আনন্দ খেলাধুলা করে এর মাঝে কিন্তু বাকি যে সময়টুকু আছে এতটুকু সময় আমরা আবার অফিসে বা কাজকর্মে বাইরে থাকি মায়েরা অন্যান্য কার্যকলাপে থাকে ফলে খুবই কম সময় সময় তারা ইন্টেন্সিভলি একান্তভাবে আমাদের সাথে কাটায় যতটুকু সময় তারা কাটায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফলে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক শিক্ষিকা তাদের প্রভাব কিন্তু এদের উপর অনেক অনেক বেশি এই জন্যে আমরা শিক্ষক বা শিক্ষিকার মধ্যে যেই গুণাবলী প্রথমে আমরা বলেছি যে গুণাবলী থাকা দরকার তা হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকা তারা নিজেরা দিনদার যেহেতু আমরা দিনের কথা বলছি তাদেরকে আমরা তো আমাদের সন্তানদেরকে সোনালী শিশুদেরকে ইসলামিক ব্যক্তিত্বে তাদেরকে পরিণত করতে চাই আমরা এই কথা বলি না যে তাদেরকে শুধুমাত্র আপনি মাদ্রাসায় পড়াবেন মানে তথাকথিত আমাদের এই কনটেক্সটে বলছি যে মাদ্রাসায় পড়াবেন যেখানে আপনি পড়ুন না কেন তারকে তো অবশ্যই তার মাঝে ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে তাকে ইসলামিক স্কলার হিসেবে তাকে কোরআন এবং সন্ন্যার সাথে তাকে তো পরিচিত আপনি করে দেবেন সেটা সেটা ইনস্টিটিউশনাল একটা অ্যারেঞ্জমেন্ট অথবা সেটা আপনার ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট বা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যে কোনোভাবেই হোক না কেন তাকে কিন্তু ইসলামের সাথে তাকে অবশ্যই পরিচিত সুনিশ্চিত করে দিতে হবে ইসলামের মৌলিক শিক্ষা তাকে প্রদান করতে হবে তো এই ক্ষেত্রে যারা শিক্ষক বা শিক্ষিকা তাদের কিন্তু তাদের আচরণ তাদের ক্যারেক্টার তাদের নৈতিকতা তাদের চরিত্র তাদের দৃষ্টিভঙ্গি তাদের কথাবার্তা তাদের খাদ্য এবং জামা কাপড় তা খাদ্যাভ্যাস জামা কাপড় পরিধান ইত্যাদি তাদের চিন্তা চেতনা তাদের বিশ্বাস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাকে দেখতে হবে যে এগুলো কেমন কারণ এগুলো তার মাঝে শিশুদের মাঝে ভয়ঙ্করভাবে এগুলোর প্রভাব পড়বে এই জন্য আমরা আবুল আসওয়াদ দুয়াইলি রাহেমাহুল্লাহ যিনি যে আমরা এখন কোরআন জের জবর অথবা নোক্তা ইত্যাদি দেখছি এগুলো যিনি আবিষ্কার করেছেন সে আবুল আসওয়াদ দুয়াইলি রাহেমুল্লাহ আলী রাজি আল্লাহ তার নির্দেশে তিনি এই কাজটি করেছিলেন তিনি একটি চমৎকার একটা কবিতার বলেছেন তিনি বলেছেন ইয়া ইউহর রাজুল মোয়াল্লি মোগাইরা হে হে শিক্ষক যিনি অন্যকে শিক্ষা দিচ্ছেন হাল্লা আলী নফসিকা কান তালিম ওই শিক্ষা আপনি যেটি অন্যকে দিচ্ছেন সেটির প্রভাবকে আপনার জীবনে পড়বে না হান খুলুকিন ওয়াতি মিসলা এমন কোনো চরিত্র এমন কোনো গুণ এমন কোনো ভালো কাজ সম্পর্কে এমন কোনো খারাপ কাজ সম্পর্কে আপনি কাউকে নিষেধ করবেন না যেই কাজটি আপনি নিজে করছেন এমন কোনো চারিত্রিক গুণাবলী সম্পর্কে কাউকে নিষেধ করবেন না যে কাজটি আপনি নিজে করছেন আর উনা আলেকে ইদা ফাল তাজিমু যদি আপনি সেই কাজটি করেন যে কাজটি থেকে আপনি আরেকজনকে বাধা দিচ্ছেন তাহলে এটি আপনার জন্য ভয়ঙ্কর লজ্জাজনক ওয়াবদা বিন আসিকা ফানহা আগাই আনগাই ইহা আপনার নিজকে আপনার নিজকে দিয়ে আপনি শুরু করুন এবং আপনার নিজকে আপনি পথভ্রষ্টতা থেকে আপনি আপনি বিরত রাখুন ফাইদা এন তাহাইতা আন ফান্তা হাকিমু যদি আপনি নিজেই খারাপ কাজ থেকে বিরত থাকেন আপনি তো শিক্ষক বা শিক্ষার্থী শিক্ষিকা আপনি আরেকজনকে শিক্ষা দিচ্ছেন তাকে নৈতিকতার কথা বলছেন তাকে ভালো ভালো কথা বলছেন কিন্তু সেগুলো যদি আপনি নিজে বাস্তবায়ন না করেন তাহলে তো হবে না অতএব আপনি খারাপ কাজ থেকে তাকে বিরত থাকতে বলছেন খারাপ কাজ থেকে আপনি নিজে বিরত থাকা যদি আপনি থাকেন তাহলে ফান্তা হাকিমু then you are wise and intelligent তাহলে আপনি বুদ্ধিমান বিজ্ঞ বিচক্ষণ ফাহুনাকা তোকবালু ইন ওয়াস্তা তাহ তাহলে আপনি যা বলেন তা মানুষ গ্রহণ করবে তাই অনুসরণ করবে বিল কাউল মিনকা ওয়ান ফাউত্তা আলিমু তারা আপনার কথাই তারা মেনে নেবে অনুসরণ করবে এবং আপনার এই শিক্ষা মানুষকে তখন মানুষকে তখন উপকার প্রদান করবে আপনি যদি তাদেরকে সেই শিক্ষা প্রদান না করতে পারেন আপনার নিজের জীবনে যদি তার বাস্তবায়ন না থাকে তাহলে অন্যরা তার মাধ্যমে প্রভাবিত হবে না অতএব আমরা এই জন্যে সালফে হিন্দিরকে তাদেরকে দেখি যে তারা শিক্ষকদের কাছে যাওয়ার পর তাদের শিক্ষকদেরকে তারা বলতেন এবং তাদের সন্তানদেরকে তারা বলতেন যে শিক্ষকদের কাছ থেকে বা শিক্ষিকাদের কাছ থেকে মূলত আদব শিষ্টাচার এগুলো আগে শেখো জ্ঞান এটি পরে জ্ঞানের গুরুত্ব আছে কিন্তু আদব এবং শিষ্টাচারের গুরুত্ব তার চেয়ে অনেক অনেক বেশি জন ইমাম মালিক রাহেমুল্লাহ তিনি তার শিক্ষকের কাছ থেকে যার কাছ থেকে তিনি হাদিস শিখেছেন পরবর্তী তিনি বলেন যে আমি তার কাছ থেকে হাদিস শিখেছি এক বছর আর উনিশ বছর তার কাছ থেকে আমি আদব বা শিষ্টাচার শিখেছি বুঝেছি এখন আমার মনে হয় যে আমি ওই বাকি এক বছরও তার কাছ থেকে শিষ্টাচার শিখলে বা আদব শিখলে ভালো হতো হাদিস না শিখে হাদিস শেখা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আদব তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বেআদব একজন একজন দুষ্ট লোক একজন অশ্লীল লোক একজন খারাপ পাপাচারী একজন অত্যাচারী জালেম এই মন ব্যক্তি তিনি অনেক বড় পণ্ডিত অনেক বড় হাদিস বিশারদ অনেক বড় মহাদিস মফসের হলেও কি আসে যায় যদি তার চরিত্রের মধ্যে তার প্রভাব না থাকে এই জন্যে আমরা এখানে যে কথাটি বলতে চাই যে শিশুদের জন্য যাদেরকে আমরা শিক্ষিকা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নির্বাচন করছি আমরা তাদের জন্যে তাদের মধ্যে দেখতে হবে যে তাদের মধ্যে দিনদারি তাদের মধ্যে তাকোয়া তাদের মধ্যে আমল সালেহ এর প্রবণতা তাদের মধ্যে সততা তাদের মধ্যে বস্তুনিষ্ঠতা এগুলো কতটুকু এই এইগুলো যদি না থাকে তাহলে এগুলো নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের শিশুদের মাঝে পড়তে বাধ্য এটি আমাদের দায়িত্ব কেয়ামতের দিন হতে পারে যে এই শিশুদের জন্যে খারাপ শিক্ষক অথবা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের কারণে আল্লাহ সুফহানতার কাছে আমাদেরকে দিয়ে করতে হতে পারে এই জন্য ইবরিসিনা রহমুল্লাহ তিনি তার সিয়াসা গ্রন্থে সিয়াসাত রজুলে ওয়ালাদা একজন পিতার পিতা তার সন্তানের প্রতি কি রকম নীতি গ্রহণ করবেন তার সন্তানকে শিক্ষা প্রদান পালনের ক্ষেত্রে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন তিনি এখানে লম্বা একটি আলোচনা বলেছেন ফায়ামবাগি ইয়াকুন আকেলন অতএব শিশুদের জন্য আমাদের এমন একজন শিক্ষক নির্বাচন করা দরকার যিনি মুআদ্দিব যিনি নিজেই নিজেই হচ্ছেন অত্যন্ত শিষ্টাচারপূর্ণ এবং আকেল তিনি বুদ্ধিমান জু দিন তিনি দিনদার তার মধ্যে দিন এর প্র্যাকটিস রয়েছে বাসিরুন বীর রিয়াদতিল আখলাকি তিনি অত্যন্ত দৃষ্টিবান তিনি দৃষ্টিমান যে এই যে চারিত্রিক গুণাবলী অনুশীলনের ক্ষেত্রে হ্যাঁ দেখুন বি তাকরিক তাখরিজ সিবিয়ানি এবং শিশুদেরকে শিশুদেরকে বের করে নিয়ে আসা শিশুদেরকে শিক্ষা প্রদান করার ক্ষেত্রে শিশুদেরকে নৈতিকতা শিক্ষা প্রদান করার ক্ষেত্রে তিনি অত্যন্ত প্রাজ্ঞ দক্ষ এবং অকরণ তিনি আরেকজনকে মর্যাদা প্রদান করেন রাজিনুন বা ঈদুন আনিল খিফাতি ওয়া সুখ তিনি হালকা কাজ এবং অপছন্দনীয় ঘৃণা অথবা অথবা রাগ আল্লাহর রাগ ক্রোধ তৈরি করে এমন কাজ থেকে তিনি তার নিজকে অনেক অনেক দূরে রাখেন কালিল উত্তাবেজুল ওয়াল ইস্তেরজাল বেহাদরতে সবিয়ে তিনি অনেক বেশি ব্যয় করেন না এবং তিনি একেবারেই একেবারেই আপনার তাই যথেচ্ছাচার করেন না শিশুদের সামনে গায়রু কাজিন ওয়ালা জামিদিন ওয়াইয়াকুন হুলুয়ান লাবিবান দা মরুয়াতিন ওয়ানাজাফাতিন জাহাতিন যে সে এরকম এরকম কোন একজন ব্যক্তি নয় যে একেবারে শুষ্ক একেবারে শুকনা মানুষের মতো এর মধ্যে কোনো রস কষ নেই এমন নন তিনি একেবারে জামেদ অর্থাৎ তিনি একেবারেই পাথরের মতো এরকম কোনো নয় ও আইয়াকুন হলুয়ান তিনি আসলে খুবই মিষ্টভাষী লাবিবান তিনি অনেক বিচক্ষণ যা মরুয়াতিন তার রয়েছে ব্যক্তিত্ব ওয়ানা জোয়াফাতিন এবং তিনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করেন এবং তার বিশুদ্ধতা রয়েছে তার আন্তরিক তার অন্তরের এবং তার চরিত্রের তার শারীরিক বিশুদ্ধতা এইরকম একজন ব্যক্তিকে মূলত আমাদের সন্তানদের জন্য শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে আমাদের নির্বাচন করা দরকার আমরা এই জায়গায় বহু বিষয় দেখি যেমন আবু করিবনে হাজিম আবু কাবিন চাবের আবু দাউদ রাহেমহুল্লাহ এর খাদেম তিনি বর্ণনা করছেন যে আমি বাগদাদে ছিলাম তখন আমরা সকলে মিলে সেখানে মাগরীবের সালাত আদায় করলাম এবং এরপরে দেখা গেল যে একজন এসে দরজা দরজা টোকা দিল দরজা খুলে দেওয়া হলো তারপরে দেখা গেল যে সেখানে খাদেম এসছেন খাদেম এসে বললেন যে হাদাল আমিরু আবু আহমদ আল মুআফাক ইয়াস্তাজিন যে আবু দাউদের কাছে এসে আবু দাউদ রাহেমহল্লাহ তার কাছে এসে বললেন আমরা শুনানি আবি দাউদ জানি যে আবু দাউদ শরীফ শেষ আবু দাউদ শরীফের যিনি যিনি যিনি কালেক্টর যিনি এই এই রেকর্ডের তিনি নিজেই এই স্কলার তার কাছে আসলেন তৎকালীন যিনি আমির তিনি আবু আহমেদ আল মুয়াফাক তিনি এসে অনুমতি চাচ্ছেন কার কাছে আবু দাউদের কাছে ঢোকার জন্য তখন ফাদাখাল তু ইলা আবি দাউদ তিনি বললেন যে এই তার খাদেম তিনি আবু করেবনে জাবের বললেন যে আমি আবু দাউদের কাছে গেলাম এবং তাকে বললাম যে এরকম আমির আমিরুল মিনিন এসে আপনার সাথে দেখা করার জন্য তিনি তাকে অনুমতি দিলেন তিনি তার কাছে ঢুকলেন এবং তার কাছে বসলেন তারপরে সেখানে বসার পর আবু দাউদ রহমুল্লাহ তিনি তার কাছে আসলেন এবং বললেন মা জা আবিল আমির ফি মিসলে হাদাল আমির কেন এই সময় আপনি আসলেন এমন সময় তো আপনার আসার কথা নয় কেন আপনি আসলেন তিনি বলেন কলা খেলাল সালাস কলা আমি তিনটি কারণে আপনার কাছে এসেছি ওমা হিয়া তিনি বলেন সেই তিনটি কি এই তিনটি কারণ কি কি কারণে আপনি আমার কাছে এসেছেন তখন এই আমিরুল মোমিনিন তিনি আবু আহমেদ আল মুওয়াফাক তিনি তখন বললেন যে তান্তাকিলু ইলাল বসরা ফাতাত্তাখিজুহা ওয়াতানান যে আপনি বসরায় চলে যাবেন এবং সেটিকে আপনি আপনার সেটিকে আপনার বাসস্থান হিসেবে আপনি গ্রহণ করবেন তার হালা ইলাইকা তলাবাতুল মিন আখতরিল আরদ যাতে সারা পৃথিবীর ছাত্ররা শিক্ষার্থীরা আপনার কাছে এসে আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে হ্যাঁ ওয়াল ওয়াদ হেদা এটি হচ্ছে এক নম্বর তাহলে দু নম্বর হলো তারউই উই লি আউলাদি কিতাব সুনান আপনি আমার সন্তানদেরকে সুনান এই যে আপনার যে আপনার যে সুনানে আবি দাউদ এটা আপনি আমার সন্তান আপনার আমার সন্তানদেরকে এটি শোনাবেন অর্থাৎ এটার শিক্ষিত করে তুলবেন তখন আবু দাউদ রাহেমুল্লাহ তিনি বলেন যে না অবশ্যই আমি এটি করবো তিন নম্বরটি কি তিনি বললেন যে তিন নম্বর হচ্ছে আর যে আপনি আমার সন্তানদেরকেই আলাদা করে পড়াবেন অন্যদের সাথে আল আম্মা যে আমরা তো খলিফা খলিফাদের সন্তানরা সাধারণ মানুষের সাথে বসে তারা পড়াশোনা করবে এটা হতে পারে না অতএব তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে তখন আবু দাউদ রহমুল্লাহ তিনি বললেন আম্মাহাদিহি ফালা সাবিলা ইলাইক আগের দুটো আমি মেনে নিলাম কিন্তু তৃতীয়টি এটি আমার পক্ষে মানা সম্ভব নয় ফাইন্নাস শরীফ হুম ওয়া ওয়াদুম ফিল ইলমে সাওয়া কারণ মানুষ তারা শরীফ অথবা ওয়াদে আপনি যাদেরকে মনে করেন অথবা নবল মর্যাদাবান অথবা যারা একটু সামাজিক অর্থনৈতিক লেডারের দিক থেকে যারা একটু নিচু আর নিম্ন অর্থনৈতিক অবস্থার অধিকারী তারা প্রত্যেকে কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে সমান অথবা জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমি আর্থিক কারণে প্রভাব প্রতিপত্তির কারণে নেতৃত্ব কর্তৃত্বর কারণে আমি এখানে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবো না কওয়ালা জাবের তখন জাবের রাহমুল্লাহ আবু আকার ইবিন জাবের যিনি হাদিসটি বর্ণনা করছেন ঘটনাটি বর্ণনা করছেন তিনি বলছেন ফ্যাকানু ইয়াহদুরুনা بعد ذلك ويقعدون ويضرب بينهم وبين الناس سترا فيسمعون مع العامة جتكون إيه المؤفق এর সন্তানরা যেহেতু আবু দাউদ রাহেমুল্লাহ তিনি কথা মানেননি অতএব সাধারণ মানুষের সাথে তারা বসতেন এবং সেখানে তারা তাদের তারা পড়া শোনাতেন পড়া তারা নিতেন আবু দাউদ রাহেমাহুল্লাহের কাছে কেউ যদি তখন পড়া না পারত এই আমিরুল মমিন অথবা এই খলিফাতুল খলিফা এর সন্তানদের কেউ যদি পড়া না পারত তাহলে তাকে আলাদা করে শাসন করা হতো জনগণের সামনে নয় অবশ্যই আলাদা করে তাকে শাসন করা হতো তো এইভাবে দেখুন যে জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এখানে কোনো তারতম্য তারা করেনি এখানে শিক্ষকের যে দৃষ্টিভঙ্গি যে মানুষের মাঝে কোনো পার্থক্য তৈরি করা যাবে না এই দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যদের মধ্যে পরবর্তীতে প্রতিফলিত হয় প্রতিফলিত হয়েছে শিক্ষক কিভাবে ইভেন খলিফাকে এত বীর দর্পের যিনি একজন বাদশাহ বা সম্রাটের চেয়েও অনেক বেশি ক্ষমতাশালী তাকে তিনি ঠিক করে দিলেন তাকে তিনি শিক্ষা দীক্ষা দিয়ে দিলেন আদব বা শিষ্টাচার তাকে জানিয়ে দিলেন যে দিস ইজ দ্য শিষ্টাচার of earning knowledge that we will have to seek together all of us সেখানে এলিট অ্যান্ড নন এলিট এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন করা হবে না রতবা ইবনে আবি সুফিয়ান তা তিনি কল আলী দিবি ওয়ালাদিহি তিনি তার সন্তান রতবা ইবনে আবি সুফিয়ান তিনি তার সন্তানের শিক্ষককে লক্ষ্য করে বললেন ইয়া আব্দা সমাদ তার নাম ছিল আব্দুল সমাদ আব্দুল সমাদ লাইয়াকুন আউ্বালুমা তাবদা উবিহি ইসলাহানাফসিক তুমি সর্বপ্রথম আমার সন্তানকে শেখানোর ক্ষেত্রে আমার সন্তানকে তুমি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম তোমার যে দায়িত্ব সেটা হচ্ছে ইসলাহানাফসিক তোমার নিজকে সংশোধন করা তুমি তোমার নিজকে আগে সংশোধন করবে ফা ইন্না আইনাহম মাকুদাতুন বি আইনিক কারণ তাদের চোখগুলো তোমার চোখের সাথে বাধা তুমি কোন দিকে তাকাচ্ছ তুমি কি করছো তুমি কি না করছো এভরিথিং তারা দেখে তারা অবলোকন স্থাপন করে তাদের চোখগুলো তোমার চোখের সাথে বাধা তুমি যেদিকে তাকাও তারা সেদিকে তাকায় তুমি যা চিন্তা করো তারা সে চিন্তা করে তুমি যা বলতে চাও তারা তাই বলতে চায় তোমারকে তারা এভাবে অনুসরণ করে ফাল হাসান আইন্দাহুম মা ইস্তাহসান্তা অতএব তাদের কাছে সেটাই সুন্দর যেটিকে তুমি সুন্দর বলো ওয়াল কবিহ ইন্দাকুম আন্দাহুম্মা ইস্তাকবাহতা তুমি যেটিকে অপছন্দ করো নিন্দ নিন্দা করো নিন্দনীয় মনে করো অগ্রাহ্য করো যেটিকে তুমি অশ্লীল মনে করো তারা সেটাকে নিন্দনীয় মনে করে অশ্লীল অগ্রাহ্য করে থাকে এবং তারপরে তো ওয়াল্লিম হুম কিতাব আল্লাহ তাহলে দ্বিতীয় তোমার কাজ হচ্ছে তুমি তাদেরকে আল্লাহর কিতাব শেখাবে ওয়ালা তাস্তা ওয়ালা তাস্তাক রেহম আলাইহি ফায়ামাল্লু যে তুমি তাদেরকে বাধ্য করবে না তাদের উপর চাপাচাপি করবে না জোরাজুরি করে অনেক বেশি পড়াশোনা তাদেরকে দেবে না চাপিয়ে দেবে না তাহলে তারা বিরক্ত হয়ে যাবে তারা ক্লান্ত হয়ে যাবে এবং তারা আর পড়াশোনা করতে চাইবে না ওলা তাতরুক হোম মিনহু ফাহাজারোহু আর তুমি তাদেরকে আবার একেবারে পড়াশোনা দেবে না তাদেরকে বোঝা দেবে না তাও হতে পারে না তাহলে তারা একেবারেই পড়াশোনা অর্জন করবে না তারা পড়াশোনা একেবারেই করবে না ওরাউভিহিম মিনা শেয়ারে আফা তুমি তাদেরকে যে কবিতা তাকে শেখাবে ভালো আফ আফিফ যার মধ্যে ইফা রয়েছে যার মধ্যে রয়েছে শ্লীলতা যার মধ্যে রয়েছে শীলতা পরিশীলতা এরকম পরিশীলিত এমন শীলিত কবিতা তাদেরকে শেখাবে অশ্লীল কবিতা কখনো তাদেরকে বা অপছন্দনীয় যার মধ্যে খারাপ কথা রয়েছে খারাপ শব্দ রয়েছে এরকম কবিতা তাদেরকে পড়াবে না ওয়ামিন আল হাদিসি আশরাফা তাদেরকে যখন কোনো কথা শেখাবে সর্বোত্তম কথা সবচেয়ে ভালো কথা শেখাবে ওয়াম ওলা তুখরিজুমিন আলমিন ইলা আলমিন হাত্তা ইয়াহকুমু কোনো একজন একটি জ্ঞান শেষ না করে একটি ব্রাঞ্চ অফ নলেজ কোনো একটি জ্ঞানের শাখা শেষ না করে নতুন আরেকটি শাখা গ্রহণ করবে না তাহলে তারা আগেরটাকে ভালো করে তারা ধারণ করতে পারবে না একটিকে ভালো করে ধারণ করার পর then shift to the second one ফাইন্না ইস দেহাম আল কালামি ফিসাম এই মুদুল্লাতুল ফাহাম কারণ অনেক কিছু একসাথে বললে মানুষের জ্ঞান মানুষের উপলব্ধিগুলো মানুষের বোঝার ক্ষমতাগুলো নষ্ট হয়ে যায় এই জন্যে একটি একটি করে ধরে একেবারে স্পষ্ট করে ভালো করে তুমি তাকে সেটি শেখাবে তারপর তিনি যে কথা বলেছেন ওয়াদ্দিব হুম দুনি তুমি তাদেরকে আদব আমার বাহিরে তুমি তাদেরকে আদব বা শিষ্টাচার শেখাবে ওয়াকুল্লাহম কা তবিব আর রফিক লাউদ্দাওয়া ইল্লা বাদামা দা তুমি তাদের জন্য একজন প্রিয় ডাক্তারের মতো হবে যে ডাক্তার তিনি ওষুধ না বুঝে তিনি পথ্য দেন না অসুখ অসুখ তিনি আগে বোঝেন যে অসুখ কি রোগ কি রোগকে আগে চিহ্নিত করে তারপরে তিনি তিনি তখন ঔষধ প্রেসক্রাইব করেন তোমারও ডাক্তারের মতো করে তুমি তাদের রোগগুলো আগে চিহ্নিত করবে তারপরে তাদেরকে ঔষধ প্রদান করবে অর্থাৎ তাদেরকে কি পড়াবে কি পড়াবে না এটা তুমি আগে বুঝবে যে তার ঝুঁকি তার প্রবণতা কি তার কোন দিকে বোঝার ক্ষমতা বা দক্ষতা রয়েছে ওরাও বিহীন সিয়ারল মুলুক রাজাদের বাদশাদের আলোচনা তুমি তাদেরকে করবে ওয়াজ্জান্নিভু মুহাদাসাতে নিসা নারীদের আলোচনা তাদের সামনে করবে না ওয়ালা তাত্তাকিলান্না আলা উজরি মিন্নি যে আমার পক্ষ থেকে তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ওজোর নেই কোনো ওজোর আমি ওই জায়গায় তাদেরকে যেতে বলেছি এটি করতে বলেছি এই কারণে কোনো ওজোর নেই ফাইন্নি ইত্তেকাল তো আলা কিফায়াতে মিনক যে আমি তোমার জন্য তাদেরকে ছেড়ে দিলাম আমি তাদের কোনো কাজে আর লাগাবো না ওয়াস্তা জিদিনী বিজিয়াদিকা ইয়া হুম আজিদকা ইনশাআল্লাহ তুমি তাদেরকে বেশি বেশি জ্ঞান দাও আমি তোমাকে অবশ্যই তোমার পারিশ্রমিক তোমার মজুরি তোমার সম্মানে অনেক অনেক বাড়িয়ে দেব প্রিয়দর্শক এখান থেকে আমরা লম্বা এই আলোচনাটি থেকে আপনাদের কাছে যে বিষয়টি বোঝাতে চাই তা হচ্ছে যে আমরাও আমাদের সন্তানদের জন্য যাদেরকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নির্বাচন করব আমাদেরও কিন্তু এই শিক্ষক বা শিক্ষিকাদের এমন দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার তাদের কাছ থেকে এমন দৃষ্টিভঙ্গি আমাদের গ্রহণ করা দরকার দরকার তাদেরকে বোঝানো দরকার যে আমরা আসলে কি চাই এই জন্যে আল মাওয়ার্দি রহমহল্লা তিনি শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে অত্যন্ত খুবই বিচক্ষণ হওয়া দরকার এটি তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন সুম্মা ইয়াজিবু আইন ইয়াজিতাহিদাফি ইখতিয়ারিল মোয়াল্লেম তারপর পিতামাতার উচিত যে শিক্ষক যাকে তিনি নির্বাচন করবেন তার সন্তানদের জন্য সোনালী শিশুদের জন্য তিনি যাতে সেক্ষেত্রে প্রচেষ্টা চালান খুবই চেষ্টা করে ভালো একজন শিক্ষক যাতে নিয়োগ করেন লাহু ইস্তিহাদুহু ফি ইখতিয়ার ওয়ালিদা যেমনিভাবে এই সন্তানদের জন্য মা নির্বাচনের ক্ষেত্রে তিনি অবশ্যই খুব বিচক্ষণতার সাথে একজন ভালো নারীকে তিনি মা হিসেবে নির্বাচন করেছেন ফাইনাল ওয়ালাদি আহুদুমিন মিনা লাখ লাখ কারণ শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে মূলত চরিত্র শিক্ষা নেয় ওয়াল শামাইল ওয়াল আদাব ওয়াল আদাত তারা তাদের স্বভাব অভ্যাস চরিত্র চিন্তা চেতনা তাদের তাদের বৈশিষ্ট্য কি হবে এগুলো কিন্তু সব শিক্ষকের কাছ থেকে তারা গ্রহণ করে একসারা মিম্মা আলি ওয়ালিদিহি তাদের পিতা মাতার কাছ থেকে তারা যত না শেখে শিক্ষকদের কাছ থেকে তারা তার চেয়ে অনেক বেশি শেখে লেআন্না মুজালিসাতাহু লাহু আকসার কারণ শিক্ষকের কাছে সে সময় কাটায় অনেক অনেক বেশি এবং পিতামাতার চেয়ে বেশি সময় কাটায় শিক্ষকদের কাছে ও মুদারাসাতুহু মাহু আতওয়াল এবং শিক্ষকের কাছ থেকে সে অনেক বেশি শিখে পিতামাতার কাছ থেকে যতটুকু না শেখে তার চেয়ে এই জন্যে তুমি পিতামাত তোমরা অথবা আপনারা আপনাদের সন্তানদের জন্য যখন শিক্ষক নির্বাচন শিক্ষিকা নির্বাচন করবেন তখন বিচক্ষণতার সাথে বুদ্ধিমত্তার সাথে এই শিক্ষক বা শিক্ষিকা নির্বাচন করতে হবে তো প্রিয় দর্শক আমরা শিক্ষক এবং শিক্ষিকা নির্বাচনের ব্যাপারে এতটুকু বলে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা শিক্ষক প্রতিষ্ঠান নিয়ে দুইটি বিষয়ে আলোচনা করে তারপরে আমরা পরবর্তী যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আজকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার কারণে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন মহান আল্লাহ সুবহানুয়াতালা আপনাদের সকলকে সর্বোত্তম ইচ্ছা দান করুন প্রিয় দর্শক আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায় হায়দামা আইন্দি ওয়াল আলম আইন্দাল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত